মন যে আর তো বাধা মানে না চলে যায় ছুটে যায় দূর মদিনা মন যে আর তো বাধা মানে না চলে যায় ছুটে যায় দূর মদিনা মন যে আর তো বাধা মানে না চলে যায় ছুটে যায় দূর মদিনা যে থাহি ঘুমাই দিনের নবী যেথায় ঘুমাই দিনের নবী যেথায় ঘুমাই দিনের নবী চলে যাই ছুটে যাই সেই মদিনা মন যে আর দো বাধা মানে না চলে যাই ছুটে যাই দুই মদিনা মন যে আর তো বাধা মানে না চলে যাই ছুটে যাই দুই মদিনা এই জীবনে যত স্বপ্ন আশা মদিনার রঙেতে বাঁধে যে বাসা এই জীবনে যত স্বপ্ন আশা মদিনার রঙেতে বাঁধে যে বাসা নবীজির জিয়ারতে যাব আমি নবীজির জিয়ারতে যাব আমি নবীজির জিয়ারতে যাব আমি হৃদয় জুড়ে বড় স্বপ্ন আশা মন যে আর তো বাধা মানে না চলে যায় ছুটে যায় দূর মদিনা মন যে আর তো বাধা মানে না চলে যায় ছুটে যায় দূর মদিনা যে থাই ঘুমাই দিনের নবী যে থাই ঘুমাই দিনের নবী যে থাই ঘুমাই প্রাণের নবী চলে যাই ছুটে যাই সেই মাদিনা মন যে আর তো বাধা মানে না চলে যাই ছুটে যাই দুল মদিনা মন যে আর তো বাধা মানে না চলে যাই ছুটে যাই দুল মদিনা আর দেরি সয় না গো নবী আমার তুমি বিনে জীবন শুধুই আধা আর দেরি সয় না গো নবী আমার তুমি বিনে জীবন শুধুই তোমার দিদার পেলে ধন্য সবি তোমার দিদার পেলে ধন্য সবি তোমার দিদার পেলে ধন্য সবি ধন্য হবে এই বেছে থাকা মন যে আর তো বাধা মানে না চলে যাই ছুটে যাই দূর মদিনা মন যে আর তো বাধা মানে না চলে যাই ছুটে যাই দূর মদিনা যে থাই ঘুমাই দিনের নবী যে থাই ঘুমাই দিনের নবী যে থাই ঘুমাই দিনের চলে যাই ছুটে যাই সেই মাদিনা মন যে আর তো বাধা মানে না চলে যাই ছুটে যাই দূর মাদিনা মন যে আর তো বাধা মানে না চলে যাই ছুটে যাই দূর মাদিনা মন যে আর তো বাধা মানে না চলে যাই ছুটে যায় দূর মদিনা মন যে আর তো বাধা মানে না চলে যাই ছুটে যাই দূর মদিনা দূর যাই দূর যাই আমরা শিল্পী দূর যাই